যে যে কনসিয়াসনেসটা লাভ করেছেন যে বুদ্ধি সেই অনুপাতে তারা যেমন একটা সিঁড়ি যেমন এক আমরা দেখতে পাই অনেক সিঁড়ি পার করে করে বদ্রীনারায়ণ উঠতে পারবেন আছে তো বদ্রীনারায়ণ কেদারনারায়ণ কিন্তু কেউ যদি দুটো স্টেপ উঠে থাকে তাকে গালাগাল আপনি দিতে পারেন না দুটো স্টেপ উঠেছে উঠে হাঁপাচ্ছে মহারাজ সে তো কম করে দুটো স্টেপ উঠেছে তুমি তুমি তো ওটাই নি একটা কথা মনে করে গেল উদাহরণটা শুনলে খুব ভাল লাগবে অমরনাথের পথে রাজস্থানের একটা বৃদ্ধ লাঠি ঠুকে ঠুকে যাচ্ছে সে আবার চোখে দেখে না অমরনাথের পথে চিন্তা করে দেখুন যেটা আপনি এত চোখ নিয়ে টাকা পয়সা নিয়ে ভয় পান রাজস্থানের একটা বৃদ্ধ ব্যক্তি মাথায় পাগড়ি লাগিয়ে চোখে দেখতে পায় না সে লাঠি ঠুকে পুরো চলল কোথায় বলে অমরনাথে যাব অমরনাথ বাবার কাছে অমরনাথের সঙ্গে দর্শন হবে কত বড় সাহসে কোনো ব্যাপার না কে ভরসা পকেটে তার টাকাও নেই সেরকম কোনো ভরসাও নেই সঙ্গে সোজা চলে যাচ্ছে এবং গিয়ে সেখানে জম্মুতে প্রথমে যেতে হয় সেখান দিয়ে এবার তারপর উঠা যাবার রাস্তা সেখানে যখন উঠে যাচ্ছে সে অনায়াসে উঠছে চোখ দেখতে পাচ্ছেন ঠক ঠক করে লোকে দেখতে পাচ্ছে লোকে যে যাত্রী তাদের সঙ্গে তারাও কথা বলছে এও কথা বলতে বলতে যাচ্ছে লাঠি ঠুকে ঠুকে সে উঠছে হঠাৎ আমাদের একজন কলকাতার একজন রমানাথ প্রভু বলে একজন হঠাৎ তিনি সেই বিদ্যবাত্রীর সঙ্গে তার দেখা হল তিনিও স্পোর্টসম্যান ছিলেন তিনি অমরনাথে যাচ্ছেন সে ওরকমভাবে এই বিদ্যুৎ সঙ্গে আলাপ করে বুঝতে পারলো তার হৃদয়টা অনেক ভালো উঁচু কত তার আশা ভরসা নিয়ে যাচ্ছে হঠাৎ মুখ ফসকে একটা বাজে কথা তার মুখ দিয়ে বেরিয়ে গেল হঠাৎ বলে ফেললেন বাবা आप तो देख नहीं सकते हो अपना तो चौखे को दृष्टि नहीं तो आप कैसे अमरनाथ को जाओगे अमरनाथ दर्शन कैसे करोगे এই মুখ দিয়ে এই কথাটা বেরিয়ে গেল তার যে আপনি তো চোখে দেখতে পান না অন্ধ আপনি অমরনাথে গিয়ে কি করবেন আপনি দেখতে পাবেন না অমরনাথকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ রাজস্থানের ব্যক্তি হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলো একবারে ফুটে বলে বাবা তুমি কি কথা বললে আমার ভেতরে আঘাত এত বড় কেউ কোনোদিন দেয়নি অমরনাথের কাছে যাচ্ছি আমার চোখ নেই এই জড় চোখ দিয়ে কি দেখা যায় আমি তো হৃদয় দিয়ে অমরনাথকে দেখব আর তুমি আমাকে বলে দিলে এখানে আঘাত দিয়ে দিলে যে তুমি তো অন্ধ তুমি কি দেখবে তুমি ওখানে যাচ্ছ অমরনাথে গিয়ে কি করবে এটা কি কথা বললে তুমি সেই বাবাকে পায়ে ধরে তিনি ক্ষমা চান আমি ভুল বলে ফেলেছি আমি ভুল বলে ফেলেছি আমি বুঝতে পারিনি আপনার যে হৃদয় এত বড় আপনি যে হৃদয় দিয়ে অমরনাথকে দেখবেন আলিঙ্গন করবেন বাস্তবিক পক্ষে আমি আজকে সত্যি আপনার কাছে বলছি আমি অন্ধ আমার চোখ আছে বলে মনে অভিমান ছিল আমি অন্ধ অমরনাথে গিয়ে আমি অমরনাথকে দেখতে পারবো না কিন্তু আপনি অমরনাথকে দেখতে পাবেন অমরনাথকে যদি দেখে তো আপনিই দেখতে পাবেন আমি দেখতে পাব না কাজেই সেখানে বলা হলো যে নির্মৎ সারানাম সতাম ফিরে আসি অর্থাৎ আমার একটা কথা আপনারা মনে রাখলে এই উদাহরণগুলো যদি আপনাদের হৃদয়তে ধ্রুবতারার মধ্যে জলজল করে তাহলে কোনোদিন আপনারা মিসগাইডেড হবেন না এই উদাহরণগুলো যদি মনে থাকে আপনাদের জীবনে কোনোদিন আপনাকে কেউ মিসগাইড করতে পারবে না এই আমার এখানে আসার ফল আমি কোনো মার্কেট এরিয়াতে বসে নেই আমি শিলিগুড়িতে বসে নেই আমি যেখানে বসে রয়েছি সেখান থেকে হরি কথা বলছি আপনাদের ধারণাই নিয়ে আমি কোথায় বসে রয়েছি সেখান থেকে আমি হরিকথা বলছি কোনো মার্কেট এরিয়াতে আমি নেই বলছেন ধর্ম সম্বন্ধে আপনাদের যে বিভিন্ন রকম ধারণা ফেলাসি এটাকে কাটাবার জন্য আমি এতগুলো কথা বললাম যিনি খ্রিস্টান ভাই তাকেও কিছু বলবেন না কেন যে যতটা উঠছেন পরম সত্যবস্তুর পথে খ্রিস্টান ধর্মে কিছুটা উঠল ঠিক আছে খ্রিস্টান ধর্ম অবলম্বন কিছুটা উঠল সেটা পরম সত্য বস্তুতে টার্গেটে পৌঁছাবার জন্য হতে পারে দুটো সিঁড়ি হয়তো আপনি হেসে বলবেন মাত্র দুটো সিঁড়ি উঠলি কোথায় উঠতে হবে জানিস আরে হ্যাঁ মহারাজ আমি দুটো সিঁড়ি উঠেছি কেউ যদি মুসলিম ভাই হন আল্লাহ আকবার বলছেন ঠিক আছে ভালো ঠিক আছে ভালো সে তো সে তো কিছুটা স্টেপ উঠছে কিছুটা তো স্টেপ উঠেছে সে তো যা আল্লাহকে সে পরম বস্তুতে কিছু দেওয়ার চেষ্টা করছে কিন্তু তুমি কোথায় গেছো তুমি কোথায় গেছো তুমি তো একটা শ্রেণী ওঠোনি সেই জন্য বলা হয়েছে পরম ধর্ম যেটা আলোচনা প্রসঙ্গে এতগুলো কথা বলতে হলো পরম সত্য বস্তু ভাগবত ধর্ম জৈব ধর্ম আত্মধর্ম নিত্য ধর্ম এগুলো সব পর্যায়বাসিক সব ভাগবত ধর্ম এর যে টপমোস্ট একটা টার্গেট আছে আপ টু দ্যাট পয়েন্ট পৌঁছাবার জন্য যে যতটা পরিমাণে প্রচেষ্টা করবেন তার নিকটবর্তী হতে থাকুন আপনারা সেই পরম সত্য বস্তুকে সত্য বস্তুর কাছাকাছি অ্যাপ্রোচ করার চেষ্টা করুন বোঝা গেল কি বললাম এগোতে থাকুন এক জায়গায় দাঁড়াবেন না আবার পিছিয়েও যাবেন সেটা এগিয়ে গেলে আজ না হলো কাল এই জন্মে না হলো পরের জন্মে আপনারা সেই পরম বস্তুর কাছে পৌঁছে যাবেন তা নাহলে কোনো দিনই পৌঁছাতে পারবেন কাজেই ধর্ম এখানে যেটা বলা হয়েছে সেই ধর্মটাকে মনে করবেন না করে খ্রিস্টান ধর্ম বা অন্য কোনো ধর্ম বুদ্ধ ধর্ম এইসব কথা বলা নেই আপনাদের জানে এটা ভ্রান্ত ধরনের নাস এখানে আমি যা কিছু কথা আলোচনা করেছি এখানে আসার পর বা যেখানে যেখানে আপনারা আমাকে আদেশ করেন আমি আপনাদের গোলাম আমি আপনাদের সবচেয়ে বড় গোলাম আপনাদের সেবা করতে বসেছি সবচেয়ে বড় সেবক আপনারা আদেশ করেন হরিকথা বলতে সেখানে সেখানে আমি প্রমাণ করার চেষ্টা করি যে এই যে ধর্ম বলে যে কথাটা এটা আপনারা যে কথা আপনারা বুঝেছেন সেটা ঠিক বোঝেন নাই পরম সত্য বস্তু যে এই ধর্ম এই ধর্ম তার মধ্যে ধর্মকথাটার মধ্যে ব্যাকরণে যদি স্প্লিট আপ করা হয় ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় ধৃ এবং মন প্রত্যয় নিয়ে ধর্ম হয় এটাকে আরও অ্যানালিটিক্যালি বলতে করে ধার্যতে তাহাতে ইতি ধর্ম যাকে ধারণ করে থাকলে পরে যিনি আমাকে অনায়াসে ভগবানের চরণ কমলে নিয়ে যাবেন তাকে বলা হয় ধর্ম ভাগবত ধর্ম সেটাকে বলা অন্য অন্য ধর্মগুলো শ্রীমৎ ভাগবত ধর্মের পরিপূরক বলা যেতে পরিপূরক বলা যায় আগের স্টেজে অবস্থায় রয়েছে যেমন একটা ফুল কুঁড়ি অবস্থায় রয়েছে ধীরে ধীরে সূর্যালোকে প্রকাশিত ফুল ফ্লেজেট পূর্ণ প্রকাশিত অবস্থায় পুরো সম্পূর্ণ সৌন্দর্যকে জগতের কাছে দার্শনিকদের কাছে প্রকাশ করতে পারছে সেরকম আপনার যে আত্মার যে ধর্ম সেটা যখন পূর্ণ বিকশিত অবস্থায় উন্নীত হবে তখন সেই অবস্থায় দেখতে পাবেন সেখানে ভগবত ধর্ম ছাড়া কিচ্ছু নেই অর্থাৎ একমাত্র অনন্ত ব্রহ্মাণ্ডের একটাই তার ধর্ম আছে সেটা হচ্ছে ভাগবত ধর্ম অর্থাৎ আত্মার ধর্ম জৈব ধর্ম ভগবানের চরণের সেবা করাটাই আপনার ধর্ম এটাকে বলে ভাগবত ধর্ম এখানে এই ভাগবত ধর্মের কথাই বলা হয়েছে কোনো বুদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম ইত্যাদি কথা বলা হয় নাই ধর্মের অ্যাবসিলুট আমরা আমি যেখানে যেখানে যখন যে কথাই আলোচনা করব সেগুলো নিয়ে আপনাদের মধ্যে যদি কোনো রকম বিতর্ক ওঠে আমাকে প্রশ্ন করবেন কিন্তু মনে মনে সন্দেহ করে আপনারা নরকে যাবেন না আমি যে কথা আলোচনা করতে বসেছি সেই কথাগুলো সব অ্যাবসিলুট কথা ধর্মের কথা বলতে বলছি হ্যাঁ ধর্মের কথা যখন আলোচনা করতে পারছি তখন এই ধর্মের কথাটা অ্যাবসলিউট কথা আমি ধর্মের কথা বলতে বসেছি আপনিও ধর্মের কথা বলছেন কিন্তু আমি যে আসনে বসে রয়েছি যে অবস্থায় রয়েছি আমি ধর্মের কথাই বলছি কিন্তু আমার কথাটা অ্যাবসলিউট কথা আপনার কথাটা অ্যাবসলিউট নয় বোঝা গেল আমার কথা তাহলে এই অ্যাবসলিউট ধর্মের কথা বলতে আমরা বসেছি সেটাকে বল ভাগবত ধর্ম কিন্তু সেই ভাগবত ধর্ম নির্মৎসর না হলে পরে কেউ পারে না আলোচনা করতে নির্মৎসরানাম সতাম যে সমস্ত দোষাবলী আমাদের মধ্যে আছে নরোত্তম ঠাকুর সেগুলো প্রমাণ করে দিয়েছেন লোভ মহ মদ মাশ্চর্য এর মধ্যে মাশ্চর্যটাকে সম্পূর্ণ বাদ দিয়ে তিনি ভয়ঙ্কর দেখিয়েছেন তিনি মাশ্চর্যের কোনো অ্যাপ্লিকেশন ভগবত ধর্ম ভজনেতে দেখাতে পারেননি ক্রোধটাকেও দেখিয়েছেন ক্রোধ কোথায় বলে ভক্ত বিদ্বেষী জনে ক্রোধ দেখাও এ ক্রোধের রাইট অ্যাপ্লিকেশন ক্রোধ আপনার মধ্যে আছে ক্রোধটাকে দেখাও কোনো অসুবিধা নেই কিন্তু ক্রোধ যে বৈষ্ণব ভক্তের বিদ্বেষ করছে তার প্রতি ক্রোধ দেখাও তাহলে ক্রোধের যে বেগ আছে তার রাইট অ্যাপ্লিকেশন দেখে গেল তাই তো মহাপ্রসাদ পেতে ইচ্ছে করলে একটু লোভ হচ্ছে ধামে থাকার ইচ্ছা হচ্ছে এগুলো কোনো বন্ধনের কারণ নয় এইসবের অ্যাপ্লিকেশন বলতে গেলে অনেক সময় লাগবে অনেক কথা তাহলে আমি অ্যাপসিলিউটের কথা বলতে বসেছি আমি যে কথাগুলো বলতে পেরেছি সবগুলো অ্যাপসিলিউটের কথা সেখানে অ্যাবসলিউটের কথা বলতে গিয়ে পার্সিয়াল কোনো কথা বলে আমি ছাড়ব না সেই জন্য এখানে যে ধর্মের কথা আমি উত্থাপন করেছি সেটা অ্যাবসলিউট ধর্ম অর্থাৎ ভাগবত ধর্ম কিন্তু সেটা নির্মৎসর ব্যক্তি ছাড়া কারোর হৃদয়তে স্থান পাওয়া সম্ভব নয় কোনো না কোনোভাবে এই সংসারে জীবের হৃদয়গুলো মলিন রয়েছে বোঝা গেল প্রত্যেক জীবের হৃদয়তে মালিন্য রয়েছে মলিনতা contamination some sort of contamination is there কোনো না কোনোভাবে দূষিত রয়েছে হৃদয় হয়তো কারোর অল্প কারোর একটু বেশি কেউ ভজন করছেন সাধু অল্প কমে গেছে অল্প রয়েছে বাট কন্টামিনেশন ইজ দেয়ার কোনোভাবে দূষিত অবস্থা রয়েছে এই দূষিত অবস্থা থেকে যখন আপনারা ক্লিয়ার করে দিতে পারবেন কিভাবে কিভাবে ক্লিয়ার করব বলে হরিনাম সংকীর্তনের দ্বারা চেত দর্পণ মার্জন বলেছেন হরিনাম সংকীর্তন হরিকতা হরিকীর্তনের দ্বারা যখন আপনাদের হৃদয়তা সর্বাঙ্গীনভাবে মালিন্য বর্জিত হয়ে যাবে টোটালি ক্লিয়ার যখন হয়ে যাবে সেই পরিপূর্ণ নির্মল হৃদয়তে আমার এই ভাগবত কথার সম্পূর্ণ প্রতিফলন আপনার হৃদয়ে পড়বে এবং ভগবানকে আপনার হৃদয়ে বসিয়ে দেবে এটা ভাগবত সামনে নিয়ে বলছি যেদিন আপনার হৃদয় এরকম নির্মল অবস্থা হবে সেদিন ভগবান আপনার হৃদয়ে বসে পড়বে ভগবান সেখানেই বসেন সেই জন্য গুঞ্জিটা গুন্ডিচা মার্জন এই জন্যই হয় হৃদয়টাকে পরিষ্কার করার নামই হলো গুন্ডিটা মার্জন সংকীর্তনের দ্বারা করুন করলে পরে পরে এমন একটা অবস্থা আসবে যেখানে ভগবান বিশতে হৃদি ভগবান হৃদয়তে বসে পড়বেন কিন্তু হৃদয়টাকে পরিষ্কার করার যে প্রসিডিওর হৃদয়টাকে পরিষ্কার করার যে স্পেশাল প্রসিডিওর তাকেই ভজন বলা হয় ভজন মানে কোনো কাঁচকলা নয় হরিকৃষ্ণ হরিকৃষ্ণ করলাম মালা নিয়ে ঘুরে বেড়ালাম হ্যাঁ আমাদের সোনার ব্যবসা যারা করেন তাদের নিয়ে একটা মজার কথা আছে পূর্ব আমাদের পিতামাতার থেকে শুনেছিলাম বলে সোনার দোকানের লোকরা দেখবি ঝাঁট দিয়ে উল্টো দিকে তোলে হ্যাঁ জগতের লোক জগতের লোক ঝাঁট দিয়ে সামনে ফেলে সোনার দোকানের লোক ঝাঁট দিয়ে উল্টো দিকে বলে আমি একদিন বোকা জানতাম না ঝাঁট দিয়ে উল্টো দিকে নিচ্ছে বলে সোনার দোকানে উল্টেই নেয় কেন বলে ওখানে সোনার কাজ হয় ওখানে ধুলো যার যত কত কাজ হয় তার মধ্যে ধুলোর দাম আমি ভালো কথা এবার বলছেন সেখানে মজার কথা বলে যারা সোনার কাজ করেন তার যে মালিক মালিকের সঙ্গে আর যে সোনারির কাজ করেন সে আড়ালে বসে কাজ করছে এবার মালিক এবার পাঠিয়েছেন এই সোনাটাকে পরীক্ষা করে দেখতো কত কত খাদ আছে ওখানে প্রথমে যাওয়ার পর ওখান থেকে একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনি আমি জানবো না যারা জানে সেটা জানবে সেখান থেকে ওখান থেকে বলছেন কে কে সব ও কারা এরা বললে গরুরও পালো কেশব এরা কারা বলে গরুর পাল বলে এবার হয়ে গেল তাহলে বুঝে গেছি এবার খাট বেশি করে দেবো আর চিন্তা নেই বলেই দিয়েছে গরুর পাল আর যদি উত্তর উল্টো দিত তাহলে আর বলতো না এইসব কোড ল্যাঙ্গুয়েজ আছে ওরা এর মাধ্যমে বুঝে নেয় কত খাদ আছে কি বিচারে সব ওই মধ্যে হচ্ছে এইবার সোনারের লোকরা কাজেই আমাদের হৃদয়তে খাদ থাকাকালীন অবস্থায় মাধব মাধব কেশব কেশব হে মাধব মাধব লোকটার না মা কোড ল্যাঙ্গুয়েজ আছে মাধব মাধব কেশব কেশব বলে গরুরও পাল ঠিক আছে তাহলে ঠিক আছে এবার এবার ট্রিটমেন্ট করবো আর যদি গরুর পাল না বলতো তাহলে সাবধানে চলবো বাবা আমার নিজজন খাতপাত দিস না ধরে দেবে মুশকিল সেই রকম আমাদের হৃদয়তে যদি একটু খাত থাকে কন্টামিনেশন থাকে সে অবস্থায় পরিপূর্ণ উজ্জ্বল হৃদয় না হলে ভগবানকে হৃদয়েতে আনা যাবে না সেই জন্য আপনারা চেষ্টা করুন এই ভজনের পদ্ধতির মাধ্যমে যদি বাস্তব সাধুসঙ্গ হয় আজ না হলো কাল কাল না হলো পরশু কোনো না সময় টুডে অর টুমোরও আপনাদের হৃদয় নির্মল হবে এবং আপনারা ভগবানকে উপলব্ধি করতে পারবেন পারবেন ভজন করতে এখানে এই ধর্মটাকে কেমন বলা হয়েছে বলছে আমরা খালি যত আর ধর্মপজ্জিত এই দুটো শ্লোক নিয়ে এক মাস ব্যাখ্যা করতে হবে পুরো এক মাস এসব চলবে কিন্তু আমাদের এক মাসে পুরো ভাগবত বলতে হবে তা নাহলে আমাকে পানিশমেন্ট দেয়া হবে আপনি কি করলেন এসে ঠিকই তো আমি কি করলাম ধর্ম প্রজ্জিত কৈত্যবত ধর্মটা এখানে কোনো প্রযুক্ত উজ্জিত উজ্জিত মানে উর্জিত আমরা ঊর্জা ভক্তি করি না কার্তিক মাসে মানে নির্মলা ভক্তি যার মধ্যে স্লাইট কন্টামিনেশন নাই যেখানে একদম বিশুদ্ধ অবস্থা এটাকে বলে উজ্জ্বলা ভক্তি এই জন্য এই নামগুলো দেয়া হয় এখানে ধর্ম প্রজ্জিত প্রযুক্ত উজ্জিত প্রকৃষ্ট রূপে উজ্জিত একবারে পরিষ্কার নির্মল এর মধ্যে কিছু নয় কেবল তুমি তো আমার আমি তো তোমার কি কাজ অপরাধনে ভগবানকে আলিঙ্গন করে চুম্বন করে ভগবান চুম্বন করেন প্রত্যেক জীবাত্মাকে জড়জগতের এসব আস্বাদন পেয়ে আপনারা বুঝতে পারবেন না ও আবার কেমন চুম্বন করেন ভগবান ভগবান যে আদর করেন সেটা কেমন আদর করেন সেটা জীব বুঝতে পারবেন সেই জন্য সেখানে বলছেন ধর্ম প্রজ্জিত কৈত্যবত্র এখানে বলা হয়েছে সেই ধর্মটা প্রযুক্ত উজ্জিত একেবারে বিমল ধর্ম আর পরম নির্মৎসরানাম সতম পরিপূর্ণ একদম নির্মল এবং নির্মৎসর ব্যক্তিদের শতাংমাদা সাধুদের এটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় হৃদয়তে বিন্দুমাত্র মৎসরতা থাকাকালীন অবস্থায় এসব কথা উপলব্ধি করে পারা যায় একটা সাধুর হৃদয়ে কি ভাব বিরাজ রয়েছে তিনি কেন এখানে এলেন এই মার্কেট এরিয়ায় এটা নিয়ে যদি জল্পনা কল্পনা সমালোচনা চলে তাহলে আমাদের আনন্দের বিষয় ভালোই হল কিন্তু যদি তার হৃদয়টাকে অনুভব করে কি জন্য তিনি এসছেন তখন তিনি চুপ করে যাবেন বা এত বড় উদ্দেশ্য এই জন্য এসছেন বাহ বেদ্যাম মাত্র বস্তু সেবদাম দাবত্ব উন্মূলনম আর বেদ্যাম বাস্তব মাত্র যদি বাস্তবতা বলে কিছু থাকে নিত্যকালের প্রেক্ষাপটে যে বাস্তবতা থাকে তাহলে এই এই ধর্মেই আছে ভাগবত ধর্মে বেদ্যাম বাস্তব মাত্র বস্তু এই যে বস্তুটার কথা বলা হয়েছে পরম সত্য বস্তু এটা অলিক নয় এটা কোনো ফিকটিটাস নয় একবার বাস্তব যেটার অস্তিত্ব অনন্তকাল সত্য আর শিবদম শিব শিব শিব শিব যে সকাল থেকে উচ্চারণ করবেন কাও সকালে উঠে যে শিবের তত্ত্ব জেনে করবেন আরও ভালো হয় শিব শিব শিব উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সমস্ত অমঙ্গল অমঙ্গল ভ্যানিশ হয়ে যাবে শিব মানে হচ্ছে যিনি শিব মানে মঙ্গল শিব দো যিনি শিব আমার মঙ্গল যিনি দেন তার নাম হল শিব আমরা দক্ষযজ্ঞর আলোচনা দক্ষযজ্ঞ ভঙ্গ যেটা হবে ধ্বংস সেখানে আলোচনা করব কিভাবে দক্ষ কিভাবে অপমান করেছিল শিবকে দেবী বলেছিলেন যে শিব শিব এই দুটো অক্ষর যে উচ্চারণ করে তার মঙ্গলের সীমা নাই আর তাকে আপনি গালাগাল দিচ্ছেন তাকে আপনি গালাগাল দিচ্ছেন অহংকারেতে আপনার গতি কি হবে এরকম পিতার সঙ্গে আমি কোনো রক্তের সম্বন্ধ রাখবো না আমি বেঁচে থাকাকালীন অবস্থায় লোকে বলবে এ হচ্ছে দক্ষের পুত্রী আমি এই কথাটাও রাখবো না এই যে নিজের শরীরটাকে জ্বালিয়ে দেবো আমি বেঁচে থাকাকালীন অবস্থা আমায় শুনতে হবে যে এ তো দক্ষের কন্যা এই কথাটাকেও আমি রাখবো না জগতে আপনি শিবের অপমান করেছেন সেই জন্য এই শরীরটাকে আমি জ্বালিয়ে দেবো শরীরটাকে তিনি আগুনেতে জ্বালিয়ে দিলেন সতী দেবী রাখলেন না শরীরটা তোমার সম্বন্ধে শরীর এসছে আমার এটা আমার এখন ঘৃণার পাত্র আমি পুড়িয়ে দেবো শিব তাই যে এখানে দো বলতে গিয়ে শিব ঠাকুরের কথা আসবেই তাকে আমি ভালোবাসি খুব শিবদ যিনি মঙ্গল দিতে পারেন কে এই এই ভাগবত ধর্ম যেটা বাস্তব ধর্ম এবং যিনি পরম মঙ্গল দিতে পারেন not only that but also তাপত্রয় উন্মিলনম তিনটে তাপেতে আপনার জর্জিত আধ্যাত্মিক আধিভৌতিক আধিদৈবিক এইসব কথা আলোচনা করতে আমার লজ্জা আর কী আলোচনা করবে সবাই জানেন বাইরের লোক কিছু আছে এই জন্য বলতে হয় যেখানে বলছেন তাপত্র উন্মূলনম জগতের জগতের যত জীব আছে তারা শতরজ তুমের শতরজ তমগুণের ইনফ্লুয়েন্সে ত্রৈগুণ্য বিষয়া বেদা ত্রিগুণের প্রকৃতে ক্রিয়ামানানি গুণ কর্বৈর অবস ইত্যাদি শ্লোকের আলোচনা করেছি আমি আগে প্রকৃতির বসেতে আপনি ঘুরছেন আপনার নিজের কোনো ডিরেকশন নাই আপনার কোনো ফিক্স ডিরেকশন নাই যে আত্মবিশ্বাস যে ভগবান ছাড়া জগতে কেউ নেই এটাকে বলে আত্মবিশ্বাস খালি জিন্সের প্যান্ট পরে নোংরামো করাটাকে স্মার্টনেস বলা না আমাকে কেউ জিজ্ঞাসা করলে মহারাজ ওইসব বাজারের লোকগুলো সব এইসব চলচ্চিত্র দেখছে তারপর যে স্মার্ট ওই নায়কগুলো এমন ওগুলো ছাগল ওগুলো স্মার্ট নয় ওগুলো ভিতু কায়ার্ড কাপুরুষ এগুলো স্মার্ট একমাত্র হতে পারে সাধুগণ স্মার্টনেসের ব্যাখ্যা আপনারা শুনেছেন কি শিক্ষিত মহলে আমি করে থাকি অনেক এডুকেটেড মহলে সব চুপ করে থাকে চুপ একদম কোনো একটা কথা নেই স্মার্টনেস মিন স্ট্রেটনেস স্মার্টনেস তখনই আসে যখন অন্তর ভাইরে আপনি সোজা ভগবানের দিকে যাচ্ছে আপনার হৃদয় তখন পৃথিবীর এমন কোনো বস্তু নেই যে আপনাকে ভয় দেখাতে পারে তাই কি না এই নির্ভীক অবস্থা এটাকেই বলা স্মার্টনেস তাই কিনা ওরা তো স্মার্টনেসের নাটক করে জিন্সের প্যান্ট প্যান্ট পরে একটুখানি কাপড় চোপড় খুলে দিয়ে কাপড় চোপড় খোলাটাই ভদ্রতা আগে তো জানো জানোয়াররা কাপড় চোপড় পরতো না এখন মানুষ কাপড় চোপড় পরে না যে যত কাপড় খুলবে তত সভ্য সে বেশি স্মার্ট ভদ্র সব ব্যাখ্যা আমরা শুনতে পাই খুবই ভালো সভ্য সমাজের উন্নতি ভালোই হচ্ছে তাহলে আমরা দেখলাম তাপত্য উন্মূলনম কথাটা মানে হলো ত্রিতাপের জ্বালা থেকে সম্পূর্ণ মুক্তি আদিমৌতিক জ্বালা কোনটাকে বলে ভূতগ্রাম থেকে হঠাৎ জ্বালা এলো কোনো কিছুতে কোচন কিছু না পাশের বাড়ির লোকটা আপনাকে এমন একটা আচরণ করলো আপনার বাড়ির মধ্যে এমন একটা ক্ষতি করে দিল ব্যাস হঠাৎ রাস্তা দিয়ে চলছে একটা গ্রামের লোক একটা সাপ কামড়ে দিল বিচে কামড়ে দিল তাহলে যে কোনোভাবে ভূতগ্রাম থেকে যে যন্ত্রণাটা আপনার কাছে উপস্থিত হয় জগতের যে একে অপরে ভূতগ্রাম থেকে পরস্পরের সঙ্গে কলিউশন সংঘর্ষ একটা অশান্তি একটা জ্বালা এই যে সৃষ্টি হয় এটা বলে আদিবৌতিক জ্বালা আদি আদিদৈবিক জ্বালা আপনি জানেন না রাত্রে শুয়ে রয়েছেন হঠাৎ ব্যারেজটা ভেঙে গিয়ে বন্যা আরম্ভ হলো আপনার বাড়ির জিনিসপত্র সব বয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ ঝড় এলো আপনার বাড়ির চালটাকে উড়িয়ে নিয়ে চলে গেল জিনিসপত্র নষ্ট হয়ে গেল বাচ্চাটা মরে গেল ছাদের উপর ছিল ব্যাস সে শেষ হয়ে গেল তাহলে কি বলা হয় আদি দৈবিক আধ্যাত্মিক জ্বালা হলো চুপচাপ বসে রয়েছে কোথা থেকে কিছু না এসি ঘরে বসে রয়েছে চারিদিকে এসি ঘর এসি খুব নামিয়ে দিয়েছে টেম্পারেচার ভেতরে একটা জ্বালা শান্তি নেই হ্যাঁ কী হলো বাবা আপনি দেখেছেন দিল্লির বোম্বের মারোয়াড়িগুলো বরফে এরকম চায়ের ওপর গড়াগড়ি খায় এরকম করে ঠান্ডা ঘরেতে থাকে তথাপি শান্তি নাই শান্তি কোথায় মনে যদি শান্তি না থাকে দেহে তো শান্তি হয় দেহে তো শান্তি কখনো হবে না মনে শান্তি আনুন দেখবেন শান্তি চলে আসবে শান্তি শান্তি শান্তি বলে চিৎকার করলে কিচ্ছু হবে না আমাদের মথুরাতে একটা সাধু থাকেন সে আমাকে খুব ভালোবাসে এত সরল তার নাম হলো ছোটেলাল সেই ছোটেলাল আমাকে একটা অনুরোধ করেছিল মা মহারাজ আপনি রায় রামানন্দ সংবাদটা করুন আমার গুরুদেব মরার আগে হিন্দিভাষী সে হচ্ছে গল্পটা খুব ভালো লাগবে গল্প ঠিক না বাস্তব কথা সে এখনও বেঁচে আছে ছোটেলাল একদিন চুরাশি গোস করতে করতে ভূতেশ্বরকে দণ্ডবোধ করে তার কাছে ঢুকেছি সে একদম ভূত দেখার মতো মহারাজ আগে হো अरे हम तो ऐसी छोटेलाल तोर का आज ही मेरा गुरुजी सपने में आया বলছে আজকে আপনি এলেন আজকেই স্বপ্নেতে আমার গুরুদেব এসছে ভোরবেলা বলছে ছোটেলাল এত বছর ধরে পড়ে রয়েছে তোকে যে বলেছিলাম যে রামানন্দ সংবাদটা প্রকাশ কর তুমি আমার মনের ইচ্ছাটা পূর্ণ করলি না হ্যাঁ, আপনি এসে গেছেন মহারাজ আপকেই কান্না পারেগা আমি ঠিক আছে করব তোর গুরুদেব যখন ওর গুরুদেব আমাকে ভালোবাসতো এখন নেই হ্যাঁ, ঠিক আছে সেইটা রায় রামানন্দ সংবাদ সেই সাধুটার কথা বলছি সেই যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সে বড় আশ্চর্য কথা তাদের বিহার তাদের ইউপিতে ছোট বয়সে বিয়ে হতো আর স্ত্রীটার বয়স পাঁচ ছ বছর আর স্বামীটার বয়স সাত আট বছর বিয়ে হয়ে গেছে আর বিয়ের কিছুই বোঝে না বিয়ে হয়ে গেছে পরেতে তার যখন একটু হোঁস এসছে স্ত্রীটাকে খুব ভালোবাসে তুই তাকারি ওদের তুই তাকারি বলে বিহারতে ইউপিতে ব্রজবাসীরা স্ত্রীকে তুই বল আর স্বামীকেও তুই বলে যাই হোক এটা ওদের ভাষা সেখানে হঠাৎ স্ত্রীটা মারা গেছে যখন ভালোবাসাটা একেবারে গাঢ় হয়ে গেছে ওর যখন বয়স তো হয় বারো চোদ্দো বছর পনেরো বছর স্ত্রীর বয়স দশ এগারো বছর সেই সময় তো কনসিয়াসনেস চলে এসছে স্ত্রীটাকে চরম ভালোবাসে স্ত্রীটা মারা গেছে কোনো একটা রোগে মারা যাওয়ার পরে তার মাথাটাই পুরো শর্ট হয়ে গেছে হ্যারি আর স্ত্রীটার নাম ছিল শান্তি ও খালি পাগলের মতো শান্তি কাহা গেয়া শান্তি কাহা গেয়া কাহা শান্তি মিলেগা ও এই কথাই খালি বলছে আর কোনো কথা নেই পাগল হয়ে গ্রাম থেকে সে উদা হয়ে গেল বাবা মা তো নেই সে তো উদা হয়ে গেল গ্রামের লোক তাকে আটকাতে পারলো না কোন সময় কোন মাথা ঠিক নেই ভগবান যাকে গাইড করে তার কোনো কিছু অসুবিধা হয় সে ওই রকম কোনো একটা ট্রেনে উঠে পড়েছে জানেও না মাথার কাজ করছে না এসে সেখানে এসে মথুরাতে নেমে পড়েছে মথুরাতে নেবে স্টেশনে বাইরে এসছে বা এসে পাগলের মধ্যে ঘুরতে ঘুরতে ভূতেশ্বরের সামনে এসছে ভূতেশ্বরের ওখানে দেখে একটা সাধু একটা চৌতারার উপরে বসে ভজন করছে মানে ওর গুরুদেব যে পরবর্তীকালে হয়েছে উঠে ওখানে গেছে ওদের একটা পাগলের মতো ছেলে এদিক ওদিক কাঁদছে আর ঘোরাঘুরি করছে ওরে কে হুয়া বলে মহারাজ हमको শান্তি চাইছে শান্তি মিলেগা ইয়া বলছে শান্তি শান্তিকে পাবো এখানে ও মনে করছে ও স্ত্রী শান্তি ও সাধুটার কাছে বলছে শান্তি মিলেগা ইয়া শান্তি আয়া হ্যাঁ বল শান্তি ইধারই মিলেগা শান্তি ইধার মিলেগা বলে আমার পাশ রায় যা তুই আমার কাছে থেকে যা শান্তি এখানেই পাওয়া যাবে মানে সাধুটা বলতে চাইছে মথুরাতেই শান্তি হয় ও বলতে চাইছে আমার শান্তি স্ত্রী এখানে পাওয়া যাবে ও দুটো দুজনে দুরকম বুঝেছে বুঝে শান্তি ওখানে রয়ে গেছে ওখানে রয়ে যাওয়াতে সে ব্যক্তি সেই সাধু সে ডাক্তার ছিল ডাক্তারই জানতেন মুখার্জি তিনি অরণ্য মহারাজ তিনি ওকে ট্রিটমেন্ট করলেন করতে করতে তার মাত্র ভালো হয়ে গেল আজকে প্রায় পঞ্চাশ বছরের ওপর হয়ে গেল সে মথুরার একই জায়গায় থেকে ওই গুরুদেবের সেবা করে যায় গুরুদেব চলে গেছেন কখনো কখনো আমি তার কাছে যাই ছোটেলাল ক্যাসা হ্যাঁ বতা আশ্চর্য ব্যাপার এই শান্তি সম্বন্ধে এলো তা আপনাদের শান্তি শান্তি বললে হবে না ওই ছোটেলালের মতো আপনারা শান্তি বুঝেছেন বাস্তব শান্তি যেদিন বুঝবেন সেদিন শান্তি আপনাদের হাতের মুঠোয় শান্তির কাজ করুন শান্তি হবে সেই জন্য বলছেন তাপত্যয় উন্মূলনম আধ্যাত্মিক আদিভৌক্তিক আদিদৈহিক সমস্ত কষ্টের নিবৃত্তি হবে তাপত্য উন্মূলনম কথাগুলো প্রত্যেকটা খেয়াল করতে হবে তাপত্রয়কে হাটিয়ে দেবে নয় তাপত্তরকে ইরেডিকেট অর্থাৎ মূল থেকে তাপত্রয়ের যে মূল সেগুলোকে তুলে এরকম বাইরে ফেলে দেবে যেমন আপনারা জানেন যখন ব্রজমণ্ডলেতে এগুলোকে এখানেও দেখবেন যারা মাঠের আইডিয়া আছে খেতে দেখবেন চাষি যখন একটা চাষ হয় গম বা ধান তখন কিছুদিন ওটাকে রোদেতে বীজমণ্ডলে তো এটা প্রায়ই হয় আমরা দেখি ব্রজমণ্ডলে আমরা সূর্যকুণ্ডে থাকতাম প্রায়ই দেখতাম চাষি কী করতো গম চাষ হয়ে গেছে গম চাষ হয়ে গেছে বা আখ চাষ হয়ে গেছে আখ তুলে নিয়েছে পরে ওটাকে বেশ কিছুদিন সূর্যের আলোতে এটাকে শুকনো করে নিল শুকনো করে নেওয়ার পর তাদেরকে জাল এটাকে আগুন জ্বালি যেদিন হাওয়া আছে আগুন জ্বালিয়ে দিল সেই ক্ষেতটা পুরো পুড়ে গেল তার যে ক্ষেতটা এটা পুড়ে গিয়ে মূল সমেত আখের যে ক্ষেত সে মূল সমেত সব পুড়ে গেল তারপর এটাকে চাষ করলো করে মূলগুলো যে ছিল ওগুলোকে পুড়ে ফেলে দিল তারপর আবার নতুন চাষ করলো বোঝা গেল কি বললাম এই উদাহরণটা বললাম এটা তাপত্রয়ের যে মূলগুলো আছে আপনাদের হৃদয়তে লুকায়িত সেগুলোকে টেনে তুলে ফেলে বাইরে বাইরে চিরকালের মতো ফেলে দেবে আর কোনোদিন এই তাপত্রয় উপস্থিত হবে না সেই জন্য তাপত্যয় উন্মিলনম বলা হয়েছে তাপত্যয়কে একেবারে তুড়ে চিরকালের মতো ফেলে দেবে উন্মিলন করে দেবে এই জন্য বলা আছে বাকি এই শ্লোকের যে অর্থগুলো আছে সেগুলো আজকে আর সময় হবে বলে মনে হয় না কালকে এই সমস্ত আলোচনা আমরা করব খেয়াল করিয়ে দেওয়ার দরকার পড়বে না আমার মনে পড়বে সেখানে শ্রীমৎ ভাগবতে মহামণি কৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী সুশ্রুবিস তৎক্ষণাৎ এর রসময় ব্যাখ্যা আমি কালকে করব আজকে আর তাড়াহুড়ো করে করবো না এটা মহামণিকৃতের মানে কি সদ্য হৃদি হৃদি অবরুদ্ধতে এর কথার মানে কি এসব কথা কৃতিভি সুশুভি এর মানে কি এসব কথা অ্যানালিটিক্যাল ব্যাখ্যা কালকে করব সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাদ সংকীর্তনমৃত রসে রমতে মনুষ্যেদ যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম বাঞ্ছা কল্পতরু সে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনে ভূমিষ্ণ নমো